সুখী হওয়া জান্নাত হাসিল করা জাহান্নাম থেকে নাজাত পাওয়া এ হচ্ছে উদ্দেশ্য আল্লাহ ফাকরাবুল আলমিন বহু প্রকারের এবাদত বন্দিগি ফরজ করেছেন যেগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে অন্তরের এবাদত বাচনিক এবাদত মুখের এবাদত কাজের এবাদত আবার অন্তরে এবাদত বিভিন্ন রকমের রয়েছে যেগুলি বাচনিক এবাদত সেগুলি বিভিন্ন রকমের রয়েছে এবাদত যেগুলি কর্মগত এবাদত আমলি এবাদত সেগুলি বিভিন্ন প্রকার রয়েছে শারীরিক এবাদত আর্থিক এবাদত এগুলি হচ্ছে বিভিন্ন দিক বা বিভিন্ন প্রকরণ এবাদত বন্দীগীর যেসব যেসব এবাদত বন্দীগী আল্লাহ রব্বুল আলমিন এই দিন ইসলামে আমাদের জন্য দিয়েছেন তার একটি হচ্ছে আল্লাহর ঘরের জিয়ারত করা বেতুল্লাহ কাবা ঘরের জিয়ারত করা কাবা ঘরের হজ করা কাবা ঘরের অমরা করা দীর্ঘদিন থেকে আমাদের ভাইরা শুধু উমরার উপরে আলোচনা করতে বলছেন আর এছাড়াও যেসব ভাইরা এখানে উমরার সার্ভিস চালান তারাও চান যে তাদের বাসে বিশেষ শুধু উমরার তালিকা সম্পর্কে তারা আলোচনা মানুষের সামনে যাত্রীদের সামনে পেশ করতে পারে মদিনার জিয়াদ সম্পর্কে পেশ করতে পারে তো এই উদ্দেশ্য রেখে আজকে ওমরা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ওমরা সম্পর্কে আমাদের আলোচনা অডিওর যুগে আজকে থেকে বারো বছর আগে আমার আলোচনা আছে সে অডিওর যুগ চলে গেছে অমরার কথা কোরআনে করিম আল্লাহ ফাকরুল আলম উল্লেখ করেছেন অমরা ফরোজ না সুন্নাত শরীয়তে এই সম্পর্কে আলমাই কেরামদের দুটি মত আছে একদল অমরাকে জীবনে একবার ফরজ বলেছেন হজের মতোই আর একদল বলেছেন অমরা সন্নাতে মোয়াক্কাদা ফরজ নয় তবে অধিকাংশ গবেষক অলামারা কোরআন সন্ন্যার অনুসারী অলামারা ওমরাকেও হজের মতো ফরজ বলেছেন জীবনে একবার যেমন হজ জীবনে একবার ফরজ আর বাকি নফল ঠিক তেমনি ওমরাও যারা করেনি আর সামর্থ্য রয়েছে তাদের উপর ওমরাও জীবনে একবার ফরজ এই মতটি হচ্ছে আল্লামা শেখ আব্দুল ইজিম রাজ রহমতুল্লাহ আলীর আল্লামা শেখ মোহাম্মদ বিন সালি ওসাইমিন রহমতুল্লাহ আলী উমরার কথা বলছিলাম যে কোরআনে করিম আল্লাহ ফাকরাবুল আলম উল্লেখ করেছেন আয়াত তা পাঠ করেছি সুরায় বাকার আয়াত নম্বর একশো ছিয়ানব্বই মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াতিমুল হাজ্জা আল উমরাত আলিল্লাহ তোমরা হজ এবং উমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জন্য সম্পূর্ণ করো পুরা করো তোমরা হজ পুরা করো ওমরা পুরো করো কার জন্য আল্লাহর জন্য পুরা করো আল্লাহর জন্য পুরা করো তার মানে দুনিয়ার যেন কোনো গরজ না হয় দুনিয়ার গরজ হচ্ছে মানুষকে খুশি করা দুনিয়ার স্বার্থ হাসিল করা সেটাকে প্রাধান্য দেওয়া আসলে ওমরার গরজ ছিল না কিন্তু লোকে কি বলবে তাই করা বা লোকের কাছে শোনাম নেওয়া যে হজমরা করে এই লোকটি এগুলি হচ্ছে দুনিয়ার গরজ এইরকমই গরজ হচ্ছে যে আপনার আসলে ওমরা উদ্দেশ্য নেই কিন্তু ওখানে গিয়ে আর কিছু করবেন যেমন অনেকেই এইরকম সফরের মাধ্যমে ব্যবসা করে ব্যবসাকে যদি এক নম্বরে রাখে তাহলে সেটা তখন লিল্লা হবে না আল্লাহর জন্য হবে না কিন্তু যদি হজ এবং ওমরা এক নম্বরে থাকে তার উদ্দেশ্য তাকে প্রাধান্য দেয় এবং তার সাথে সাথে সেই সফরে দুনিয়া হাসিল করে ব্যবসা বাণিজ্য করে তাহলে আল্লাহাক জায়জ করেছেন এই মর্মে সুরে বাকারাতে একটি আয়াত রয়েছে লাইসা আলাইকুম জোনাহুন আন্তাব তাবু ফজলাম রব্বিকুম হজের মৌসামে তোমাদের কোনো গুনাহ নেই যদি আল্লাহ পাকের অনুগ্রহ তোমরা সন্ধান করো এই আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে হজে এসে কোনো কিছু কিনে কিনে নিয়ে যেতে হবে নিয়ে গেলে পার্সোনাল ব্যবহারের জন্য নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করলেন তাহলে কি হজে গিয়েছে দুর্নাম হয়ে যায় বদনাম হয়ে যায় ওইসব হাজিদের আসলে এটাও বাড়াবাড়ি তবে যাতে করে তার নিয়ত উদ্দেশ্য হজ থাকে এখলাস থাকে অমরা থাকে নিয়ত উদ্দেশ্য ব্যবসা আর হজটা সাইডে এরকম যেন না হয় পার্থিব জগৎকে যেন প্রেফার না করে প্রাধান্য না দেয় দুই নম্বরে থাক সাইডে থাক কিন্তু এক নম্বরে থাকবে আখেরাত আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে বলেছেন অন্যান্য বিধানের কথা ফাইন ওহসের তুম রাস্তায় গিয়ে যদি বাধা প্রাপ্ত হয়ে যাও ফামাস্তা হাদি তাহলে যথাসাধ্য কোরবানি করতে হবে এগুলি মাসালা আজকের আলোচনার বিষয় নয় সরাসরি আলোচনা করি সংক্ষেপে প্রথম যে সংক্ষেপে ওমরার কাজগুলি কি কি আল্লাহ পাক ওমরা সম্পন্ন করতে বলেছেন হজ সম্পন্ন করতে বলেছেন হজ শুরু করে দিলে তা সম্পন্ন করতে হবে ছাড়তে পারবেন না এহরামে ঢুকে পড়েছেন এখন সম্পন্ন করতে হবে যদিও নফল হজ হয় শুরু করে দিয়েছেন নফল হলেও দ্বিতীয়বার তৃতীয়বার তাহলে নফল হজ ওমরা শুরু করে দিয়েছেন যতক্ষণ শুরু করেননি আপনি গিয়েছিলেন ওমরার উদ্দেশ্যে তাইফ থেকে আপনি বিশেষ কোনো কারণে ফিরে চলে আসেন অসুবিধা নেই কিন্তু যখন এহরাম বেঁধে নিয়েছেন তারপরে হজ হোক আর উমরা হোক ফরজ হোক অথবা নফল হোক পুরা করা ফরজ আর ছাড়তে পারবেন না আপনি এমন না যে এহরাম বাঁধা এক ঘন্টা পরে বলছেন না হইল না খুব এমার্জেন্সি আছে আমি ফিরে চলে যাব বা আমি এখান থেকে ফিরে চলে যাব আবার অন্য সফরে আসবে চলবে না আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা আল উমরাত আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পূর্ণ করো এ আয়তের অর্থ হচ্ছে ওমরার সংক্ষেপে কাজগুলি আপনাদের বলে দিই যাতে করে যার কাছে বেশি সময় নেই শোনার পড়ার সে সংক্ষেপে মোটামুটি কাজগুলি জেনে থাকবে আর বাকি কাজগুলি জেনে সুন্দরভাবে অদবন্দী করতে পারবে আর যদি নাই জানে তাহলে কমপক্ষে তার একটা নলেজ থাকলো যে এই কাজগুলি করতেই হবে ওমরার মধ্যে প্রথম কাজ এর মধ্যে বেশ কিছু জিনিস সন্ন্যত রয়েছে বেশ কিছু জিনিস ফরজ বা অজিব রয়েছে ফরজ অজীব একই জিনিস আর কিছু রয়েছে রুকুন রুকুন যদি ছুটে যায় হজের অথবা ওমরার আর আজকের বিষয়বস্তু হচ্ছে ওমরা ওমরার যদি রুকুন ছুটে যায় এরকম হজের যদি রুকুন ছুটে রুকুনটাও ফরজ কিন্তু ওর নাম সূক্ষ্ম ভাষা হচ্ছে রুকুন রুকুন যদি ছুটে যায় আর সেটা আর কমপ্লিট করার মতো সময় নেই তাহলে ওমরা হয়নি হজ হয়নি হজ ওমরার যদি কোনো ওয়াজিব বা ফরজ ছুটে যায় ওয়াজিব যেটা সেটাই ফরজ কিন্তু সেটা রুকুন নয় যদি ছুটে যায় সেটা সম্ভব হয় পুরা করা তাহলে পুরা করে নিবে আর যদি পুরা করার ক্ষেত্র আর না থাকে সময় না থাকে তাহলে তার জন্য দম দিতে হবে কোরবানি দিতে হবে তাহলে ঘাটতি পূরণ হবে আর না হলে তা অসম্পন্ন থেকে যাবে আর যদি সন্ন্যত সন্নত পালন করা সন্নত সুতরাং সন্নত যদি ছুটে যায় নেকি কমবে যত বেশি সন্নত ছেড়ে আসবে তত বেশি নেকি কমবে হজ অথবা ওমরার ক্ষেত্রে এইরকমই নামাজের ক্ষেত্রে নামাজের মধ্যে যে রোকনগুলি রয়েছে যদি কেউ আদায় না করে যেমন সেজদা আদায় করলো না একটি সেজদা আদায় করলো না রুকু আদায় করলো না তাহলে নামাজ হবে না আর যদি অজেবগুলি ছুটে যায় অজান্তে তাহলে সহজ সেজদা করে ঘাটতি পূরণ করতে হবে আর যদি সন্নত ছুটে যায় তাহলে নেকি কমবে এই বিষয়গুলি জানা থাকলে সুবিধা হবে যাতে সবগুলিকে আমরা একরকম না মনে করি প্রথম কাজ হচ্ছে মিকাত থেকে যারা এহরাম বাঁধবে মিকাত থেকে যারা এহরাম বাঁধবে কারা মিকাত থেকে এহরাম বাঁধবে যারা মিকাতের বাইরে আছে যেমন আমরা মিকাতের বাইরে আছি তারা মিকা থেকে এহরাম বাঁধবে এহরাম বাঁধার পূর্বে গোসুল করবে ফরজ গোসুলের মতো যেমন ফরজ গোসল পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে গুরুত্ব সহকারে গোসল করে ওই রকম ভাবে সুন্দর করে গোসল করবে আর যারা মিকাতের ভিতরে আছে যেমন জেদ্দার লোকেরা মিকাতের ভিতরে আছে মক্কার লোকেরা মিকাতের ভিতরে আছে নবী করিম সাল্লাম বলছেন হুন্না হুন্না ওয়ালেমান আতা আলী হিন্না এই মিকাতগুলি এই এলাকার লোকদের জন্য বা এই এলাকা দিয়ে যারা আসবে তাদের জন্য ওয়ালেমান আতা আলী হিন্না এবং ওইসব লোকদের জন্য যারা এই মিকাতগুলি হয়ে আগমন করবে আতা আলিহিন্না এগুলি দিয়ে আসবে মদিনার রাস্তা দিয়ে গেলে জিল হলিফা মিকাত তাইফের রাস্তা দিয়ে গেলে সাইল মিকাত এইভাবে যারা এইসব রাস্তা দিয়ে আসবে তাদের জন্য অথবা ওই এলাকার লোকের জন্য অমান খান আদুনা আর যারা এর ভিতরে আছে মিকাতগুলির ভিতরে তাইফ থেকে আরো ভিতরে গিয়ে মক্কার দিকে মদিনা থেকে মদিনা থেকে মক্কার রাস্তা ভিতর দিয়ে গিয়ে এরকমের যে কোনো মেকাত যেদিক থেকে আসুন মিকাতের ভিতরে যারা বসবাস করে যেমন জেদ্দার লোকেরা মিকাতের ভিতরে জেদ্দা মিকাতের বাইরে নয় মিকাত ক্রস করে জেদ্দা যেতে হয় যেদিক থেকে আসেন আপনি মদিনার দিক থেকে আসেন আর আপনি তাইফের দিক থেকে যান তারা কি করবে বলেন দেখি তারা কি করবে হ্যাঁ যেখানে আছে সেখান থেকে মেনহাই সৈয়ন শি যেখানে আছে সেখান থেকে এহরাম করবে তাহলে সেখানে গোসল করবে জেদ্দার লোকেরা বাড়ি থেকে গোসল করবে যারা মিকাদের ভিতরে আছে তারা নিজের বাড়ি থেকে গোসল করবে মক্কার লোকদের ক্ষেত্রে হজ এবং উমরার এহরামে পার্থক্য আছে এই বিষয়টি শুনে রাখেন ভালো করে কারণ এই বিষয়ে অনেক আলিমরাই ভুল করে থাকে দুটোর ক্ষেত্রে একরকম করে দেয় মক্কার লোক থেকে এরাম বাঁধবে বাড়ি থেকে এরাম বাঁধবে বাড়ি থেকে হজ যারা হজ করবে মক্কার লোক তারা বাড়ি থেকে এরাম বাঁধবে আর যারা অমরা করবে তাদেরকে হালাল এরিয়ায় যেতে হবে হারামের বর্ডারে যেতে হবে হারামের যে এরিয়া আছে সীমানা আছে সীমানায় যেতে হবে আর সবচাইতে নিকটতম সীমানা হচ্ছে তানাইম এলাকা যেটা কাবা ঘর থেকে প্রায় তিন কিলোমিটার বা তার বেশি একটু হ্যাঁ মদিনা রাস্তায় গেলে তানিম যেখানে একটি মসজিদ আছে যে মসজিদের নাম সাধারণ লোকদের কাছে মসজিদে আয়েশা বলে পরিচিত কারণ সেখান থেকে আয়েশা রাজি আল্লাহ তালাহাকে নবী করিম সাল্লাম উমরা করিয়েছিলেন এই হাদিসটি দলিল যেহেতু তিনি তখন মক্কায় ছিলেন আর মক্কা থেকে উমরা করতে হলে তাহলে হালাল এরিয়াতে যেতে হবে হারামের সীমানে যেতে হবে মানে হারাম বাইরে যেতে হবে সেখান থেকে আসতে হবে যে কোনো দিকে যেতে পারে জরুরি নয় যে মসজিদ আয়সা আর তানিমে যেতে হবে তাই ফের দিকে চলে আসুক যোদ্ধার দিক থেকে ওই দিক থেকে আসুক যেখানে দেখছে যেখানে হদুদে হারাম শুরু হচ্ছে সেখান থেকে এরাম বাদুক যে কোনো জায়গা থেকে এরাম বাদুক অমরার ক্ষেত্রে তাই না আর হজের ক্ষেত্রে কি বললাম যেখানে বাড়ি মিসপালা লোক মিসপালা থেকে জি হিলটনের লোক হিলটন থেকে হ্যাঁ যারা আশেপাশে ফুটপাতেই থাকছে হজেন দেখুন কিছু লোকের ওখান থেকে ওখান থেকে ওখান থেকে উজুখানা থেকে ওখানে যে হারামের উজুখানা সেখান থেকে গোসল করে সেখান থেকে আর পাবে গোসল করবে এটা হচ্ছে প্রথম কাজ গোসল করে সুগন্ধি লাগাবে কিসে কাপড়ে না শরীরে শরীরে সুগন্ধি লাগা আতর লাগাবে এহরামের কাপড়ে নয় এহরামের কাপড়ে আতর লাগানো নিষেধ কিন্তু শরীরে সুগন্ধি লাগাবে এহরাম করার আগে মানে নিয়ত করার আগে লব্বাই কোমরা আল্লাহ হাজির হয়ে গেছে উমরার জন্য এ কথা বলে যে অন্তরে নিয়ত করবে অন্তরে নিয়ত করার আগে দুই নম্বর কাজ করবে এহরামের কাপড় পরবে এহরামের কাপড় পুরুষদের জন্য কি হ্যাঁ? একটি লুঙ্গি আর একটি চাদর লুঙ্গি মানে বাঙালি লুঙ্গি নয় বাঙালি লুঙ্গি হচ্ছে সেলাই করা লুঙ্গি কেরালা লুঙ্গি বুঝেন হ্যাঁ সাউথ ইন্ডিয়ান লুঙ্গি দক্ষিণ ভারতের লোকেরা লুঙ্গি খোলা পরে হেরামের কাপড় মতো ওরা সেলাই করে না সেলাইবিহীন কাপড় নিচে দেহের নিচের অংশে থাকলে ওর নাম হচ্ছে লুঙ্গি এজার আরবি ভাষায় আর ওপরের অংশে যেটা থাকে তার নাম হচ্ছে সেলাইবিহীন ওর নাম হচ্ছে রেদা মানে চাদর এ দুটো কাপড় থাকবে মহিলাদের জন্য বিশেষ কাপড় লাগবে সাদা ওড়না বা সবুজ ওড়না আর একবারে বেঁধে রাখতে হবে এখানে চেহারা খুলা এরকম না এসব বানাওয়ার কথা এসব ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের যারা শরীয়ত জানে না উমরা জানে না হজ জানে না বিধিবিধান জানে না আর আসে হ্যাঁ, চেহারা এইভাবে বেঁধে নিয়েছে আর বেঁধে বিশেষ একটা কাপড় ওপর দিকে নিচে যা থাকবে তাই থাক বিশেষ রঙের সাদা হোক অথবা সবুজ হোক যেন সাদাই বেশি ব্যবহার করে সম্ভবত এইগুলি এহরামে কাপড় নেয় মহিলাদের যে কোনো লেবাসে এহরাম চলবে যে কোনো পোশাকে এহরাম চলবে কি চলবে না ওই অবস্থায় শুধু তাদের হ্যাঁ চেহারায় নেকাব বাঁধা চলবে না নেকাব কাকে বলে এটা আমি অনেক আলেমদের সাথে রাস্তায় দেখা হয়েছে মিকাতে হার নেকাব বাঁধিয়ে বসে আছে নিজের স্ত্রীর অথচ আলেম জানেন না কারণ ওর একটা সংশয় যে এত লোকের ভিড় ভরে আমি আমার স্ত্রীর চেহারা কি করে খোলা থাকবে আজ এহরামের আগে যে অবস্থায় বাঁধা ছিল ওইরকমই বেঁধে রাখে যেটা নিষেধ ওয়ালা তান্তাকে বল মার আতল মহরেমা এহরামকারিনী মহিলা নিকাব ব্যবহার করে নাকাব মানে ছিদ্র চোখের ওপর দুটো ছিদ্র থাকে অথবা একটাই ছিদ্র থাকে যাতে দুটো চোখ দিয়ে দেখতে পারে চোখ খোলা থাকে এর নাম হচ্ছে নেকাব এই ফাটল বিশিষ্ট নেকাব ব্যবহার করতে পারবে না এই বিষয়টি বুঝে নিলে সাধারণ লোকদেরও ক্লিয়ার হয়ে যাবে আর আলেমদেরও ক্লিয়ার হয়ে যাবে এটা নিষেধ করেছেন বিকেমি সাল্লাহাম অপর পুরুষ থাকলে চেহারা ঢাকতে পারবে না এর মানে নয় আরেক দল করে কি একদল তো যারা পরেশগার দিনদার তারা এই নিষিদ্ধ কাজ নেকাব বেঁধে রাখে হ্যাঁ স্ত্রীদের মা বোনদের কারণ চেহারা খোলা যাবে না সবসময় পুরুষ লোকেরা আছে অন্য আরেক দল এই ক্ষেত্রে যেহেতু শিথিল গাফিল তারা এহরাম করতে গিয়ে মেকাতে পৌঁছিলে বা এহরাম বাঁধলে মহিলারা চেহারা খুলে ফেলে তার আগে নেখাব লাগানো ছিল ঢাকা ছিল আর যেহেতু নেখাব চলবে না জানে চেহারা খুলে ফেলে দুটোই ভুল দুটোই ভুল তাহলে সহি কি সহি হচ্ছে যে অপর পুরুষ থাকলে চেহারা ঢাকতে হবে কিন্তু এই ফাটল বিশিষ্ট নেকাব দিয়ে নয় বরং খেমার দিয়ে ওড়না দিয়ে হ্যাঁ পাতলা ওড়না ওপর থেকে মাথার ওপর থেকে ঝুলিয়ে নেবে আল্লাহ তালানা থেকে হাদিস রয়েছে এহদানা জিলবাবাহা আমাদের মহিলারা তাদের জিলবাব মানে ওড়না ঝুলিয়ে নিত লটকে নিতে হবে তাহলে পর্দাও হবে আর নবী সাল্লাম যে নিষেধ করেছেন সেটাও আদায় হবে ফাটল বিশিষ্ট নেকাব ব্যবহার করে এর অবস্থায় চলবে না <clears throat> তিন নম্বরে অন্তরে নিয়ত করবে অন্তরে নিয়ত করে নিয়ত কোথায় করে অন্তরে নিয়ত করে মুখে উচ্চারণ করা বেদাত নামাজের ক্ষেত্রেও রোজার ক্ষেত্রেও হজের ক্ষেত্রেও উমরার ক্ষেত্রে এর নাম নিয়ত নয় নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম নিয়ত মানে এমনকি হানাফিদের বড় বড় আলামারা রশিদ আহমদ গঙ্গোহী পর্যন্ত তার কিতাবে লিখেছেন যে আন্নিয়াত আজিমতুল কালব আনোয়ার শাহ কাশ্মীরি তাদের বড় আলেম একজন দেবন্দের তিনি লিখেছেন বোখারির ভাষ্যে যে আন্নিয়াত আজিমাতুল কালবে নিয়ত হচ্ছে কলবের হৃদয়ের সংকল্পের নাম কিন্তু দুঃখের বিষয় যে আমাদের উপমহাদেশের হানাফিরা তাদের গবেষক আলেমদের কথা মানে না তারা ওই ফুটপাতি আলেমদের ফতুয়া মানে নিয়ত পড়া নয়ত পড়া তাদের যারা গবেষক অভিজ্ঞ আলেম তাদের কথা আর খোঁজ খবরই নেই তাদের কাছে তাদের কাছে ওই ফুটপাতে কেনা সিস্টেম আছে ভালো দোকানে কিনবে না কোরআনে মহাদিস থেকে যারা কোরআন মহাদিসের কথা বলেছে তাদের কাছ থেকে নিতে হবে অন্তরে নিয়ত করে অমরার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে শুধু যেহেতু উমরা করছেন না হজ করছেন হজ করছেন তো হজে কেরান না তামাত্ম না ইফরাদ এই নির্ধারণ করা নবী করিমসাল্লাম থেকে প্রমাণিত জবান দ্বারা সেটা নিয়ত নয় এর জন্য নাওয়াইতুল ওমরাতা বলা যায় নাই নাওয়াইতুল হাজ্জা বলা যায় নাই নবিসুল হাদিসে কি আছে অন্তর নিয়ত করার পর বলবে লব্বাইক ওমরাহ আল্লাহ হাজির হয়েছি ওমরার উদ্দেশ্যে লব্বাইক হাজ্জান হজ যদি হয় যদি হজে তামাত্ম হয় তো লব্বাইক ওমরাতান প্রথম তারপরে যখন হজ শুরু হবে আট তারিখে তখন হাজান যদি হজে এফরাদ হয় তো শুধু হাজান বলবে হজে কেরান যদি হয় দুটোকে একসাথে মিলিয়ে নিয়ত লাভবাই কোমরাতন ও হাজ্জান এইভাবে কিন্তু নিয়ত অন্তরে হবে আর তারপরে তলবিয়া শুরু করবে তলবিয়া লব্বাইক বলার যে বিশিষ্ট বাক্য নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে তার নাম হচ্ছে তলবিয়া এবং এই তলবিয়া শুরু করবে এহরামে প্রবেশ করা থেকে আর শেষ করবে কখন কে বলেন দেখি বাইতুল্লাই পৌঁছে যখন তওয়াফ শুরু করবে তখন থেমে যাবে তওয়াফ শুরু করার পরে আর তালবিয়া পাঠ করবে না তালবিয়া সবার জানা আছে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা শরিক আলাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এছাড়া আব্দুল্লাহ বিন উমর থেকে কিছু অতিরিক্ত বাক্য রয়েছে সেগুলি পড়া যেতে পারে কিন্তু বা নিয়ে আর নিজে থেকে কোনো বাক্য পড়বে না নবিসাম থেকে যা প্রমাণিত সাহাবি থেকে যা প্রমাণিত তাতে ক্ষান্ত হবে তারপরে মক্কা পৌঁছে রাস্তায় বেশি বেশি তালবিয়া করতে থাকে মক্কায় পৌঁছে প্রথম কাজ কি করবে তো তোয়াফ করবে সাত চক্কর হাজিরে আসাদ থেকে শুরু করবে কাবা ঘরকে বাম দিকে রেখে এবং হাজিরে আসাদ এসে আবার এক চক্কর হবে এই হচ্ছে তবাবাইতুল্লাহর এটি হচ্ছে ওমরার ফরজ রুকুন যখন সাত চক্কর শেষ সাত চক্কর মানে হচ্ছে তোয়াফ দুই চক্কর তিন চক্করের নাম তোয়াফ নয় এটা মনে রাখবেন ভালো করে কারণ অনেকে মনে করে দু তিন চক্কর দিলাম এটাও তো একটা তোয়াফ হলো যাকে নেকি হইলো আর করতে পারলাম না হয়তো নেকি পেয়ে গেল না কোনো নেকি না যেমন আপনি এক রেখাত নামাজ পড়ে ছেড়ে দেন তো কাজ হবে হ্যাঁ ইল্লা বেতর বেতর এক রেখাত আছে দেড় রাখাতে নামাজ পড়ে যদি ছেড়ে দেন হবে ওই রকমই কেউ যদি পাঁচ চক্কর চার চক্কর করলো আর মনে করলো যে আমি তো করলাম যতটা পারলাম করলাম আর ভালো লাগছে না বা হয়তো তার আমরা সাথী চলে যাচ্ছে চলে টান দি এর নাম তো নাই তোয়াফ মানে হচ্ছে সাত চক্কর সাতটি চক্কর হবে তো একটা তোয়াফ হবে তারপরে সন্ন্যত হচ্ছে মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ পড়া মাকাম ইব্রাহিমের পিছনে আল্লাহ কোরআন করিমের বাকার ইরশাদ করেছেন কি মাকামে ইব্রাহিম মুসল্লাহ তোমরা গ্রহণ করো মাকামে ইব্রাহিমে সলাতের স্থান এই তফ সংক্ষেপে আমি বলে যাচ্ছি তফ করার পরে নবী সাল্লাম জমজমের পানি পান করেছেন যদি সম্ভব হয়তো জমজমের পানি পান করে নিবে তারপরে সাফা মারোয়ার উদ্দেশ্যে যাবে আর গিয়ে সাফা মারোয়ার সাই করবে সেখানেও সাত চক্কর শুরু হবে কোথা থেকে যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন নবী করিম একটি হাদিস রয়েছে নব দাও বেমা বাদা আল্লাহ বেবি আমরা শুরু করবো যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন আরেকটি হাদিস রয়েছে যে ইব বেমা বাদা আল্লাহ বেহি কেউ পড়েছেন আব বেমা বাদা আল্লাহ বেহি তোমরা শুরু করো যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন বা আমি শুরু করছি যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন আল্লাহ পাক কোরআনে কেরিমে যেখান থেকে শুরু করেছেন ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাহ নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নিদর্শন সমূহর এই দুটি নিদর্শন জি সংক্ষেপে বলছি তফের মধ্যে যে এই আছে সময় পেলে বলছি আমি আগে বলেছি আগে সংক্ষেপে বয়ন করি তারপরে তখন বিস্তারিত বলবো কিছু <clears throat> মাকাম ইব্রাহিমের পিছনে দুই রাখাত নামাজ পড়বে যদি সম্ভব হয় আর যদি ভিড় থাকে যে কোনো জায়গায় নামাজ পড়লেই চলবে এই দুই রাখাত নামাজ পড়ার পরে চলে যাবে সাফা মারোয়াই সাফা মারোয়াই বললাম সাফা থেকে শুরু করবে আর মারোয়াতে গিয়ে এক চক্কর হবে মারোয়া থেকে আবার সাফা আসবে আর এক চক্কর হবে এরকমটা করবে না যেমন অনেক লোকেরা করে কি করে সাফা মারোয়া আসা যাওয়া দিয়ে একটা হ্যাঁ দিয়ে একবারে চোদ্দ চক্কর দিয়ে ফেলে তাহলে শেষ হবে কোথায় শুরু হলো সাফাই শেষ হবে কোথায় মারোয়ায় শেষ হয়ে যাবে তারপরে কাজ বাকি আছে আর হ্যাঁ মাথা মুন্ডন করা পুরুষদের জন্য অথবা চুল ছোট করা আর মহিলাদের জন্য শুধু শুধু অল্প করে চুল ছোট করা এর মাধ্যমে ওমরা আপনার হয়ে গেল এ হচ্ছে ওমরা সংক্ষেপে এর মধ্যে বেশ কিছু জিনিস সুন্নত রয়েছে সেগুলি ছুটে গেছে এখন আপনাদের সামনে রুকুন থেকে শুরু করি ওমরার রুকুন কয়টি মানে এমন ফরজ যেগুলি ওমরাতে গিয়ে ছুটে গেলে বা যেগুলির একটি ছুটে গেলে ওমরা হবে কি না হ্যাঁ কি কি বলতে পারেন হ্যাঁ কি প্রথম বলেন এহরাম বাধা এহরাম বাধা মানে কি অনেকে এহরাম বাধা মানে মনে করে কি সাদা কাপড় পরলে এহরাম বাঁধা হয়ে যায় আপনি যদি বাড়িতে এহরামের হজমরা করে আসার পরে কাপড়টা বেকার পড়ে আছে যদি বাড়িতে পরেন সাদা কাপড় তাহলে কি এহরাম বাঁধা নাকি হ্যাঁ মিকাতে সাদা কাপড় পরলে এহরাম বাঁধা হয়ে যায় হ্যাঁ এহরাম বাঁধা মানে আর দখুল ফি নসক নসকুল অমরা তাবিল হাজ এহরাম মানে হচ্ছে ওমরা অথবা হজের এবাদতে প্রবেশ করা অন্তর থেকে নিয়ত করে আপনি প্রবেশ করলেন এমন কি কোনো বাধার কারণে হয় আপনার কাছে এহরামের কাপড় নেই সেলাইবিহীন কাপড় নেই অথবা অনেকে পুলিশ থেকে বাঁচার জন্য এই হজের মৌসুমে সেলাই করা জামা কাপড় পরে আছে এহরামের কাপড় পরলে ঢুকতে দেবে না অন্তরে নিয়ত করলো লাভবাই কোমরা বললো আর ঢুকে পড়লো পোস্ট পার হওয়ার পরে তখন পড়ছে অমরা হয়ে যাবে হজ হয়ে যাবে কিন্তু সে গুণাগার হবে সে এহরামে নিষিদ্ধ কাজ করলো সেলাই করা কাপড় পরলো গুণাগার হবে তাহলে বোঝা গেল যে সাদা কাপড় পরার নাম এহরাম করা নয় সেলাইবিহীন কাপড় পরার নাম এহরাম করা নয় সাদা কাপড় পরা শুনে রাখেন সাদা কাপড় পরা হচ্ছে সন্না সাদা কাপড় পরা হচ্ছে তাহলে রঙিন কাপড়েও ওমরা হজ হবে কিন্তু উত্তম হচ্ছে সাদা কাপড় আর সেলাইবিহীন কাপড় পরা আবশ্যক কারণ সেলাই করা কাপড় পরা এহরামের অবস্থায় নিষিদ্ধ সেই জন্য নিষিদ্ধ কাজ ছাড়া ফরজ এই জন্য ফরজ সেটা এহরাম করা মানে এবাদতের নিয়ত যে আমি এখন উমরায় প্রবেশ করছি এটা হচ্ছে আপনার এহরাম করা আর দ্বিতীয় রুকুন হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা তৃতীয় রুকন হচ্ছে সফর অস্থায়ী করা তাহলে এই তিনটির কোন একটি যদি না করে কেউ প্রথম নিয়ত করেনি এমনি যাচ্ছি আব্বা এসে দেখা করতে যাবো বা আমার কোন বন্ধুর সাথে দেখা কাজ কাজকর্মে আমি ডিউটিতে যাচ্ছি মক্কা তাহলে সে নিয়তি করেনি আর তারপরে দেখলো যে আমার সাথী সঙ্গীরা তো অফ করছে আমি ওর সাথে তো অফ করলাম সফ আমার সাই করলাম মাথা চুলো কাটলাম উমরা হবে কেন নিয়ত করেনি নিয়ত করেছে কিন্তু বেতুল্লাহ কাবা ঘরে তো অফ করলো না তাহলে উমরা হবে হবে না নিয়ত করেছে বেতুলার তফও করে সাফা মারা সাই ছেড়ে দিয়ে চলে এসছে তাহলে ওমরা হবে না কারণ এই তিনটি হচ্ছে ওমরার রুকন ফরোজ যার একটি ছুটে গেলে ওমরা হয় না ওমরার ওয়াজিব বা ফরোজ রুকন নয় যেগুলি ছুটলে গোনাগার হবে যদি ইচ্ছা করে ছাড়ে তো আর অনিচ্ছাকৃত ছুটলে ওর ঘাটতি পূরণ দিতে হবে দাম কোরবানি অথবা কোরবানির বিকল্প আর না হলে অসম্পূর্ণ থাকবে সেগুলি কয়টি হ্যাঁ? দুইটি কি একটা হচ্ছে মিকাপ থেকে এহরাম বাঁধা বাইরে থেকে আসা লোকের জন্য মিকাপ থেকে এহরাম বাঁধা তাই যেই লোকটি ভিতরে গিয়ে চেকপোস্ট পার হয়ে ভিতরে গিয়ে মক্কায় গিয়ে অথবা রাস্তায় গিয়ে মিকাপ ক্রস করে চলে গেল সেলাই করা কাপড় পরে ভিতরে গিয়ে হেরাম সে এই ওয়াজিবটা ছেড়ে দিল মিকাপ থেকে হেরাম বাঁধা যে ব্যক্তি মিকাতের ভিতরে আছে নিজের বাড়ি থেকে জেদ্দার লোক জেদ্দা থেকে হেরাম বাঁধা ওর জন্য অজেব জেদ্দা থেকে হেরাম না বেঁধে চলে আসলে এমনি সেলাই করা কাপড়ে হ্যাঁ পাঞ্জাবি পায়ে যাওয়ার মক্কাতে এসে হারাম মানছে তাহলে অজেব ছুটল আর মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা পুরো মাথা থেকে এ হচ্ছে তাহলে তিনটি হচ্ছে ওমরা রুকুন ফরুজ আর দুইটি হচ্ছে ওমরার অজেব বা ফরজ অজেব ফরজ একই জিনিস আবার বলছি এই পাঁচটি কাজ করলে ওমরা সর্বনিম্ন ওমরা আদায় হয়ে যাবে এরপরে বাকি যতগুলি কাজ আছে সবগুলি হচ্ছে সুন্নাত ওমরার ফজিল সম্পর্কে দু একটি হাদিস শোনাই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস রয়েছে মর্মে বেশ কিছু আবহাওয়া রাজি আল্লাহ তালাহ থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে হাদিস প্রমাণ করে যে ওমরা করলে গুনা খাতা মাফ হয়ে যায় আল ওমরাতে আল ওমরাতে কাফারাতুন লেমা বাইনা হমা মুসলিম শরীফের হাদিস নবী করিম ইসলাম বলছেন যে এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত যা গোনা হবে যদি এই দুই উমরা করেন এক উমরা করলেন আর এক উমরা করলেন মাঝের গুণাগুলি মাফ হয়ে যাবে মাঝের গোনাগুলি মাফ হয়ে যাবে যদি ছোট গোনা হয় সবগুলি মাফ হয়ে যাবে আর কাবিরা গোনা যদি হয় তো আহলি সন্ন্যতাল জামাতের নিকট তবার শর্ত আছে তবে হয়তো এমন মানুষ হতে পারে যার সাগিরা গোনা নেই আর হাদিসে ফজিলত আছে যে এক উমরা থেকে আর উমরা আর মাঝের গুণাগুলি মাফ হয়েছে তাহলে তাহলে কি তার মাফ হবে তাহলে কাবিরা গোনা আশা করা কিন্তু তার কাবিরা গোনা আছে এমন লোক হইতে পারে ছোট গোনা তো নাই কিন্তু কাবিরা গোনা কোন একটা বা দুটো করে ফেলেছে তাহলে কাবিরা গোনা মাফ হয়ে যাওয়ার আশা আছে তবে শর্ত তার জন্য যেটা সেটা হচ্ছে তবা করা কারণ তবা যদি না করে মানে গুনহা যদি বর্জন না করে গুনহার ওপর অনতপ্ত যদি না হয় গুনহা ছাড়ার জন্য আগামীতে প্রতিজ্ঞা না করে যে গুনহা আর করবো না মানুষের হক নষ্ট করে থাকে তাহলে মানুষের হক যদি আদায় না করে তাহলে তবা কবুল হবে না কারো টাকা খেয়ে রেখেছে দান নিয়ে রেখেছে আর দিচ্ছেন না আর ওমরা করে আসছে মাফ হবে মাফ হবে না বিশেষ করে বান্দার হক এটা নামাজ ফজর পড়ে না বা ফজর পড়েছে জামাতে পড়ে না তো কাবিরা গুনা জামাত ছাড়াও কাবিরা গুনা জামাতে পড়েন না সূর্য ওঠার পরে পড়েছে আরে কাবিরা গোনা মাফ হবে নাকি না মাফ হবে না গান বাজনা শোনা কাবিরা গোনা সাকিরা গোনা নয় এগুলো আর বিশেষ করে যারা মানে অভ্যস্ত হইতে কাবিরা গোনা তো এই গুনাগুলি আশা করা যায় যে মাফ হবে কিন্তু তার সাথে তবর শর্ত আছে কাবিরা গোনা মাফ হওয়ার জন্য তবর শর্ত আছে এইরকমই ফিল্ম দেখা বিশেষ করে যারা ওই সব কাজে অভ্যস্ত নবী করিম সাল্লামের আটটি হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতে তোমরা পরপর হজমরা করতেই থাকো মানে মাঝে মধ্যে হজমরা করতে থাকো এমন নয় যে একবার করে নিয়েছেন হয়ে গেছে যথেষ্ট না মাঝে মাঝে করেন ছয় মাসে এক বছরে দুই মাসে চার মাসে যার যেরকম সুবিধা আর্থিক দিক থেকে কাজকর্মের ডিউটি ইত্যাদি যতটা যার সুবিধা মাঝে মধ্যে করতে থাকেন একবারে দু চার পাঁচটা করে আসবেন এই কথা নবী করিম সাল্লাম বলেন এটা বিদায় দিতে রেখে এটা সন্ন্যতি তরিকা না একবারে গেলেন আর একটা দিন মাত্র সকাল আটটা থেকে নিয়ে মাগরে এসা পর্যন্ত থাকবেন ওর মাঝেই পাঁচটা সাতটা শুনেছেন না শোনেননি অনেক লোক আর জিজ্ঞেস করেন বিশেষ করে নতুন লোক যারা গিয়েছে দেখবেন আবেগী ওমরা সাহেব পাঁচটা করেছে বাপ মা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সব সেরে এসছে হ্যাঁ, বিদাতি তরিকা নবী করিম চার সফরে চারটা ওমরা করেছেন নবী বেশি নেকির কাজ আগ্রহী ছিলেন না আপনার মতো লোক বেশি আগ্রহী যে লোকটা এখনো নামাজ ঠিক হয় না ফজর নামাজ পড়ে না পাঁচ উমরা একটি কবল হবে না কোয়ালিটি নেই এগুলো হ্যাঁ কোয়ালিটি নেই কোয়ালিটি ওলা কাজ হইতে হবে কোয়ালিটি হচ্ছে নবী সাল্লা সাল্লামের মতো ইবাদত করা এটা হচ্ছে কোয়ালিটি তোমরা মাঝে মধ্যে হজমরা করতে থাকো ফাইন না হমায়ান অজনুবা তাতে অভাব দূর হয় আর গুনা দূর হয়ে যায় কামায়ান ফিল কিরো খাবাসাল হাদিদ যেমন হাফরে লোহা দিলে মরিচাওয়ালা লোহাকে পরিষ্কার পরিচ্ছন্ন ধারালো করে দেয় অস্ত্রকে সেই রকমই এই হাদিসটি তিনি বিজিত রয়েছে এহরামের সন্ন্যত আগে কিন্তু মোটামুটি সংক্ষেপে ওমরার তরিকা হয়ে গেছে কারণ সময় আজকে কম আর ওমরার আজকে সেরে দেবো ইনশাআল্লাহ সেই জন্য সংক্ষেপে বয়ন করে দিচ্ছি বাকি যতটুকু আমাদের কাছে সময় আছে সংক্ষেপে কিছু সন্ন্যতগুলি আমরা দেখি এহরামের সন্ন্যত হচ্ছে গোসল করা নবী করিম সাল্লাম একটা হাদিস তিরমিজিত রয়েছে আন্না নবী সাল্লাম তাজার্রাদ আলী আলহি ওয়াক্তাসাল্লাম নবী সাল্লাহ আলী সাল্লাম যে সেলাইকৃত কাপড় ছেলে খুললেন এহরাম বাঁধার উদ্দেশ্যে আর গোসলও করলেন তাহলে এহরাম বাঁধার পূর্বে গোসল করা গোসল যেমন পুরুষদের জন্য সোননাথ তেমন মহিলাদের জন্য সোননাথ গোসল যদি কারো ফরজ গোসল থাকে তার জন্য যেমন গোসল ফরজ ফরজ গোসল নাও যদি থাকে তবু এইরকম ঋতুবতী মহিলা নেফাসের অবস্থায় থাকা মহিলা ওমরার জন্য অথবা হজের জন্য তারাও গোসল করবে এ কথা হবে না যে আমি তো আছি তার গোসল করে লাভ না তারও জন্য গোসল কারণ এটা হচ্ছে শরীরে সুগন্ধি লাগানো বলা হয়েছে এ সম্পর্কে এ সম্পর্কে একটি হাদিস শোনাই মায়াসারাদি মুসলিম রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি রসুল্লাহ সাল্লামকে আতর লাগিয়ে দিতাম সুগন্ধি লাগিয়ে দিতাম এহরাম বাঁধার উদ্দেশ্যে কাবলা এহরামে এহরাম বাঁধার পূর্বে এবাদতে মানে প্রবেশ করার পূর্বে গোসল করে নিয়ে এখনো এহরামে নিয়ত লাভবাহিক করেননি নিয়ত অন্তরে করেননি হ্যাঁ বাস ছেড়ে যায়নি কারণ বাস ছাড়ার সাথে সাথে কিন্তু এরা বেঁধে নিতে হবে তার আগে আপনি আতর লাগাবেন যেমন নবী সাল্লা সাল্লামকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে স্ত্রী স্বামীকে আতর সুগন্ধি লাগিয়ে দিতে পারে স্বামী ওই রকম স্ত্রীকে লাগিয়ে দিতে পারে এহরাম বাঁধার জন্য আমাদের দেশে একটা ভুল ধারণা যেটা আছে যে এহরামের দুটো কাজ সন্ন্যাত আছে এর কম সহি হাদিস দ্বারা প্রমাণিত নেই বা কোন হাদিস নেই মর্মে যেটা প্রমাণিত সেটা নবী করিম সাল্লা সাল্লাম ফরজ নামাজের পরে জোহর বা আসর একসাথে জমা করলেন জোহর আসর জুল হেলাইফাই আর তারপরে এহরাম বাঁধেন তাহলে ফরজ নামাজের রক্ত যদি থাকে তো ফরজ নামাজ পড়ে তারপরে এহরাম করেন এটা হচ্ছে নবী সন্ন্যত যেমন আবদুল্লাহ নোমার রাজি আল্লাহ তালানো বর্ণনা করেছেন আন্না নবী আল্লাহ দোবরা সলাতিন নবী করিম সাল্লাম এহরাম করলেন তালবিয়া পাঠ করলেন ফরজ নামাজের পরে দোবরা সলাতের নামাজের পরে মানে ফরজ নামাজের পরে হাদিসটি সাহি মুসলিমের এমাম মোহাম্মদ বিন সোয়ালে ওসাইম রহমতুল্লাহ আলাই বলছেন যে সোম্মা ইসাল্লিল ফারিজ কানাত অক্ত ফারিজা ফরজের রক্ত হলে ফরজ পড়ে এহরাম বাঁধবে ফাইনলাম এখন অক্ত ফারিজা ফরজ নামাজের টাইম না আপনি জোহরাসের মাঝখানে গেছেন এমন টাইমে গেছেন সকালবেলা গেছেন ফরজ নামাজের কোন অক্ত না সাল্লা রাকাতাইনে বেনিয়াতে সুন্নাতুল ওজু তাহলে তাহিয়াতুল ওজু সুন্নাতুল ওজু মানে তাহিয়াতুল ওজু নিয়ত করবেন আপনি এই নিয়ত করবেন না যে এহরামের সুন্নত পড়ছে এহরামের জন্য কোনো খাস নামাজ নেই লা বেনিয়াতে সুন্নাতুল এহরাম এহরাম বাঁধার সুন্নত মনে করে নামাজ পড়বেন না সাল্লাম কারণ এটা নবীলাম থেকে প্রমাণিত নয় যে আন্নালিল এহরামে সুন্নতান এহরাম বাঁধার জন্য কোন সুন্নত নামাজ আছে যেটা একেবারে ব্যাপক হারে ছড়িয়ে আছে আমাদের সমাজে ভারত উপমহাদেশে এহরাম বাঁধার জন্য দুই রকম নামাজ পড়তে হবে মসজিদে যেতে হবে বাস ছুটে যাচ্ছে কিন্তু মসজিদে যেতে হবে না সরাসরি গোসল করে টান দেন আর এসে বাস ধরেন আপনি আর বাসে বাস যেমনই হরকত করবেন নবী সাল্লাহ যেমন ওটের পিঠে চাপলেন আর ও টান দিল তখন বললেন লব্বাই কোমরা বা লব্বাই কোমরা তান মহাজ্জান এইভাবে নবী সাল্লাহ তলবিয়ে পড়েছেন সেলাইকৃত কাপড় এহরামের অবস্থায় কি নিষিদ্ধ এহরামের কাপড় পরতে হবে নবী করিম সাল আলী সাল্লাম এহরামের কাপড়ে এজার এবং রেদা পড়েছেন এই মর্মে বুখারিতে একটি হাদিস রয়েছে আরো বুখারিতে আছে কমফি ওয়া তোমরা জানো এহরাম বাঁধো একটি লুঙ্গি সেলাইবিহীন কাপড় একটি চাদর সেলাইবিহীন ওয়া আলাইন আর স্যান্ডেলেন এমন জুতো আমাদের দেশে তো জুতাও বলা কিন্তু জুতা টাকার নিচে পর্যন্ত যদি থাকে অসুবিধা নেই কারণ আজকাল যদি কেউ জুতা দেখে তো আপনার ওপর সমালোচনা শুরু হয়ে যাবে নিষেধ করা শুরু করবে আপনার জবরদস্ত জুতা খুলে ফেলবে আর এতে একটা ব্যবসার সুবিধা হয়েছে যারা স্যান্ডেল বিক্রি করছে তাদের সুবিধা হয়েছে টাকনার নিচে পর্যন্ত যদি জুতা থাকে কোনো অসুবিধা নেই টাকনা ঢাকা থাকতে হবে না কারণ টাকনা ঢাকা হলে সেটা একদম মোজার মতো হয়ে যাচ্ছে চামড়ার মোজার মতো যে মোজা নিষেধ আছে হেরামের অবস্থায় পুরুষ হোক অথবা মহিলা হোক মহিলাদের জন্য বিশেষ কোনো লেবাস নেই কথা বলে ফেলেছি তবে নবী করিম সাল্লা তাদের ক্ষেত্রে বলেছেন যে ওয়ালাতান্তা কেবল মারাতুল মোহরে মাতু ওয়ালাতাল বাসুল কুফাজাইন এহরাম কারিনী মহিলা নেকাব পরবে না নেকাবের ব্যাখ্যা করে দিচ্ছি হ্যাঁ হটলওয়ালা এই চেহারার পর্দার কাপড় ব্যবহার করবে না তবে চাদর বা ই দিয়ে পাতলা ওড়না দিয়ে ঢাকবে ওয়ালাতাল বাসুল কোফাজাইন আর দাস্তানা কোফাজ মানে হচ্ছে হাত মোজা হাত মোজা আজকে যেগুলোকে সুরাব বলছে মার্কেটে কফাজ দাস্তানা উর্দু বা ফার্সিতে দাস্তানা বলে হাতের মোজা পড়বে না হাতের মোজা পড়বে না এটা শুধু মহিলারা পড়বে না না পুরুষও পড়বে না পুরুষরাও পড়বে না তাহলে বোঝা গেল যে এই যে হাত মোজার ব্যাপারটা শুধু মহিলাদের সাথে খাস না পক্ষান্তরে চেহারা তো পুরুষরা খোলাই রাখে মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত হচ্ছে চেহারার উপর ওই ফাটল লালার নেকাব কাপড়টা বাঁধবে না এহরামের কাপড় পাল্টাতে পারবেন না পারবেন না ময়লা হয়ে গেছে বদলাতে পারবেন বদলাতে পারবেন কিন্তু বদলাবার সময় আমাদের সেলাই করা কাপড় পরিয়েন না বাথরুম বদলাবার সময় পায়জামা পরিয়ে নিলেন আর বদলে আবার সেলাইবিহীন চলবে না বদলাবেন সেলাইবিহীন থেকে সেলাইবিহীন ধুইতে পারবেন ধুতে পারবেন অসুবিধা নেই এহরাম করে যখন মক্কায় গেলেন তওয়াফের অবস্থায় দুটি সুন্নত রয়েছে তওয়াফে কদুমে আর ওমরার তোয়াফে যদি আপনি হজে যান হজে কেরানে গেছেন বা হজে এফরা দেখেছেন তাহলে তওয়াফে কদুম সেখানে সুন্নত তো কদুমে এর নাম হচ্ছে তওয়াফে কদুম আর ওমরার তওয়াফ হচ্ছে তওয়াফ ফরজ সেটাও প্রথম মক্কায় পদার্পণ করে কদুম মানে মক্কায় কদম রাখার পরে এই তওয়াফে দুটি সন্ন্যত রয়েছে একটির নাম হচ্ছে এজতেবাজ আমাদের এক ভাই বলছেন আর আর একটির নাম হচ্ছে রমাল এজতেবা কাকে বলে এজতেবা হচ্ছে হ্যাঁ এহরামের কাপড়কে কি করতে হবে ডান কাঁধ খোলা রাখবে মানে ডান বগলের তলা দিয়ে কাপড়টা নিয়ে এইভাবে হ্যাঁ মাথার উপরে থাকবে না আমি নয় মাথা রেখেছি কিন্তু মাথা তো ডাকা চলবে না হ্যাঁ এটা পুরুষরা করবে এর নাম হচ্ছে এজতেবা এটা শুধু করবে কখন এই যে সাত চক্কর তফের এতেই করবে এর আগেও করবে না এর পরেও করবে না আজকালকার হজকারী আর উমরাকারীদের ভুল যখন মেকাতে এরা মারলো তখন থেকে এই কাঁদ খোলা নামাজের অবস্থাতেও খোলা আর চলছে ও সাফা মারোয়াতেও খোলা চলছে এত মূর্খতা বিরাজ করছে এক হাজি আর উমরাকারীদের মধ্যে আর আরেকটি সন্ন্যত কি বললাম রমল কর রমল মানে ধাপগুলি ঘন ঘন রেখে একটু জোরে চলার চেষ্টা করা আজকাল ভিড়ে সম্ভব হয় না তবে প্রথম তিন চক্করে রমল করতে হবে বাকি চার চক্কর সাধারণভাবে চলবে সাতের মধ্যে আর এজতেবা শুধু তিন চক্কর নাই সাত চক্করেই এজতেবা করবে তার মানে দান কাতটা খোলা রাখবে তার নিচে বগলের নিচে দিয়ে কাপড়টা নেবে তালবিয়ার কথা বলা হয়েছে মসজিদে হারামে দাখিল হওয়া মসজিদে দাখিল হলে তাহিতুল মসজিদ পড়তে হয় যখন আপনি মক্কায় কাবা ঘরে দাখিল হবেন তখন কি তাহিতুল মসজিদ পড়বেন এক কথায় জব দিয়ে না যদি তখনই আপনার তফ শুরু করার ইচ্ছা থাকে তাহলে তাহিতুল মসজিদ পড়বেন না সরাসরি তফ বাইতুল্লাহর তফ করাই হচ্ছে মসজিদে হারামের তাহিয়া সালামি তাহিয়াতুল মসজিদে হারাম মসজিদে হারামের তাহিয়া মানে মসজিদে হারামের সালামি হচ্ছে তপ শুরু করা তাহলে তপ গিয়ে যদি শুরু করে দেন না বসেন তাহলে তফ দিয়ে শুরু করবেন তফের পরে দুই রাখার যে তফের সন্নত রয়েছে তা পড়বেন কিন্তু যদি সাথী সঙ্গীর অপেক্ষা আছে অথবা এখন ক্লান্ত আছি আধা ঘন্টা পরে আমি তো অফ শুরু করব তাহলে মসজিদে বসার জন্য ওই হাদিসের উপর আমল করতে হবে এদা দেখাল আহাদুকুম মসজিদা তোমাদেরকে যখন মসজিদে প্রবেশ করবে ফালাইজলে অতক্ষণ বসবে না হাতাই সাল্লি রাকাতেন যতক্ষণ দুই রাকাত নামাজ না পড়ে নেবে তাহলে দুই রাকাত নামাজ পড়ে তখন বসবে তওয়াফের জন্য উজু করতে হবে না করা লাগবে না চলবে তওয়াফ বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে নামাজের মতো নবী করিম হাদিস রয়েছে তওয়াফ ইব্রাহিম সালাত ইল্লাহ বাইতুল্লাহর হচ্ছে নামাজ তবে আল্লাহ পাক তাতে কথাবার্তা বলা জায়জ করেছে নামাজের মধ্যে কথাবার্তা বলা নাই কোন দিক থেকে সলাতের মতো পবিত্রতার দিক থেকে উজু থাকতে হবে উজু থাকতে হবে তফের জন্য সাফা মারাসাইয়ের জন্য উজু লাগবে না উজু লাগবে না পাক থাকা এমনকি পাক থাকা শর্ত না মাসিক ঋতুর অবস্থায় মসজিদে হারাম দিয়ে না ঢুকে বাইরে থেকে যদি সাফার সাফার গেট দিয়ে ঢুকে আর মারোয়া পর্যন্ত করে নেয় হাইজের অবস্থায় নেফাসের অবস্থায় নাপাক অবস্থায় কোন অবস্থায় মহিলার অবস্থায় নবী করিম সাল্লাহ যখন মায়াসারদি মাসিক ঋতু চলে আসে এরাম করে যখন মক্কায় পৌঁছিলেন তখন তখন তিনি কি বলেছিলেন কাঁদিও না কাঁদছিলেন তিনি কাঁদিও না ইফ আলী মায়া ফাউল হাজ হাজিরা যা করবে তা সবগুলি করো আরাফাই অবস্থান করো মুজদালিফায় রাত কাটাও মেনায় থাকো হাজিরা যা যে জায়গায় যা করে পাথর মারো তাহলে পাথর মারা চলবে মাসিক ঋতুর অবস্থায় নেফাসের অবস্থায় গায়েরা আল্লাহ তাতুফি বেল বাইত হ্যাঁ বাইতুল্লাহ তফ করবে না বাইতুল্লাহ তফ শুধু করবে না তাহলে সাফা মারো সাই করতে পারবে কিন্তু মসজিদে হারামে প্রবেশ করবে না কারণ মসজিদে হারামে নাফাক অবস্থায় প্রবেশ করা যায় নাই বা মসজিদে এমনিও মসজিদে যায়জ নাই প্রবেশ করা আর অবস্থান করা সেখানে হাজরে আসওয়াদের চুমন দেওয়া এটা কি অমরায় অথবা হজে ফরজ অজেব ধাক্কাধাকি করতে হবে এই ফরজ অজব আদায় করার জন্য নাকি সোননাথ এটা হচ্ছে সোননাথ এই জন্য তিন দুই পাঁচটির পরে যা কিছু আছে সবগুলি সোননাথ তার মধ্যে একটি হচ্ছে হাজরে আসওয়াদে চুমন দেওয়া হাজরে আসওয়াদে চুমন দেওয়া যদি সরাসরি মুখ দিয়ে হয় তাহলে ভালো কথা এটা হচ্ছে এক নম্বর যদি তা সম্ভব না হয় তো হাত দিয়ে স্পর্শ করে চুমন দেন তাও যদি সম্ভব না হয় লাঠি থাকে নবী সাসা মেহেজান মানে বাঁকা এক সাইড বাঁকা লাঠি দিয়ে স্পর্শ করে চুমন দিয়েছেন তাহলে লাঠি দিয়ে স্পর্শ করে চুমন দেন লাঠিতে তাও যদি সম্ভব না হয় তো ইশারা করেন হাতের ইশারা করে হাতে চুমন দিবেন না তখন চুমন চলবে না কটি জিনিস হলো প্রথম সরাসরি মুখ দিয়ে চুমন দেওয়া দুই নম্বর হাত দিয়ে স্পর্শ করে চুমন দেওয়া তিন নম্বর লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে ছুঁয়ে তারপরে তাতে চুমন দেওয়া আর চার নম্বরে হচ্ছে ইশারা করা কিন্তু আল্লাহ আকবর এরকম করা না এটা বিধাত এই চুমা বিধাত কারণ এর কোনো প্রমাণ নেই হাজরে আসওয়াদ চুমন দেওয়ার সময় কাউকে কষ্ট দেবে না কারণ কষ্ট নিজে কষ্ট পাওয়া অন্যকে কষ্ট দেওয়া ধাক্কাধাক্কি করা এগুলি নাজায়জ কাজ একটা শূন্য তাদের জন্য নাজায়জ কাজ করা যায় নয় গোনা হবে নেকি তো হবে না গোনা হবে দুই নম্বর কথা হাজরে আসওয়াদ চুমন দেওয়াতে কখনো এই কথা মনে করবে না যে হাসরাদ হাজরে আসওয়াদের মধ্যে কোনো ক্ষমতা আছে সুতরাং আমি ভাগ্যবান হয়ে গেলাম যে হাজরে আসওয়াদকে আমি চুমন দিতে পারলাম না এটা হচ্ছে সিরকি আকিদা এই সিরকি আকিদা খণ্ডন করার জন্য ওমার রাজি আল্লাহ তালানো যখন হাজরে আসওয়াদের সামনে পৌঁছিলেন তখন বললেন ইন্নিলা আলম আন্নাকা হাজার আমি ভালো করে জানি যে তুমি একটি পাথর লা তানফা ওয়ালা তাদুর তুমি কোনো উপকারও করতে পারো না আর তুমি কোনো ক্ষতিও করতে পারো না আমি যদি রসুল সাল্লাহামকে না দেখতাম চুমন দিতে তোমাকে কখনো চুমন দিতাম না সুতরাং যারা অমুসলিম বা বিশেষ করে যারা মূর্তি পূজা করে তারা তারা বলে যে আমরাই শুধু মূর্তি পূজা করি তোমরা তো কৃষ্ণ কৃষ্ণ পাথরে মানে কালো পাথর কৃষ্ণ পাথরে তোমরা তো পূজা করো না পূজা নাই তোমরা মনে করো যে লক্ষ্মী তোমাদের রুজি দিতে পারে এই জন্য বলে ছেলে আমার লক্ষ্মী এটা সিরকি কথা আর সরস্বতী বিদ্যার দেবী আমরা মনে করি যে একটা সূচ দিতে পারে না হাজির আসমত হ্যাঁ একটা দানা পর্যন্ত দিতে পারে না কিছু দিতে পারে না লাতান ফল আতন্দর কোনো ক্ষতিও করতে পারে না নবীর সন্ন্যত নেকি এই জন্য পাবে নবী যেভাবে করেছেন ওইভাবে করলাম আফের সময় আর একটি সন্ন্যত হচ্ছে রুকনে আমানি স্পর্শ করা রুকনে আমানি স্পর্শ করা যদি স্পর্শ করা সম্ভব হয় তাহলে সহজে স্পর্শ করবেন কিন্তু সেখানে ইশারা করা জায়জ নাই কোনো প্রমাণ নেই ইশারা অনেকে ওখানে ইশারা করে না ইশারা করা জায়জ নাই ওই রকম স্পর্শ করার পরে সেখানে চুমন দেওয়া চলবে না চুমন দেওয়া চলবে না এছাড়া আর দুটো কোনা যে আছে রুকনে রাকি আর রুকনের সামনে রুকন মানে কোনা বা কর্নার তো কাবা ঘরে যে চারটি কর্নার আছে এব্রাহিম আলী ইসলামের ভিতরের উপর দুটি কর্নার আছে হাজিরা আসাদের কন্যার সুতরাং সেখানে হাজিরা আসওয়াদও আছে আর ইব্রাহিম আলী সাল্লামের ভিতের ওপর আছে সেই জন্য সেখানে স্পর্শ করা আর চুমন দেওয়া আছে দুটি বৈশিষ্ট্য আছে সেজন্য দুটি কাজ করবেন আর রুকনে আমানি যেটা সেটা হাজির আসাদ আসার আগের কন্যা সেটা ইব্রাহিম আলী ইসলামের বুনিয়াদের উপর আছে কিন্তু সেখানে হাজির আসওয়াদ নেই একটি বৈশিষ্ট্য আছে সেই জন্য সেখানে স্পর্শ করবেন একটি কাজ করবেন চুমন দেবেন না আর বাকি দুটো কর্নার যে রয়েছে হাতিম বা হিজরের দিকে রুকনে স্বামী আর রুকনে এরাতি হ্যাঁ? শামের দিকে আর এরাকের দিকে যে দুই কর্নার এই দুটি কর্নার ইব্রাহিম আলী ইসলামের আসল কাবার বনিয়াদের উপর নেই কোরাইশদের পয়সা হালাল পয়সা কমে গেছিল তখন তার একটু ছোট করে তৈরি করেছিল আর ওইভাবে থেকে গেছে যদিও মধ্যখান আবদুল্লাহ বিন জুবাইর রাজি তালানো চেষ্টা করেছে এবং নির্মাণ করেছেন কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম এসে আবার ওই জাহিলিয়াতের যুগে যেভাবে তৈরি হয়েছিল কোরাইশদের আমলে নবী করিম বয়স যখন পঁয়ত্রিশ বছর ছিল তখন আবার ওই দিকে ফিরিয়ে দিয়েছিল পরে আলেমরা নিষেধ করে দিলেন এমাম মালিক রহমতুল্লাহ জামানে যখন জিজ্ঞাসা করা হলো যে আবার ইব্রাহিম আলী সালাম বুনিয়াদের উপর কায়েম করে দিবেন না এই নিয়ে খেলা শুরু হয়ে যাবে যে যখন আসবে নিজের ক্ষমতা দেখাইতে চাইবে এটা এই রাস্তা বন্ধ করে দাও আল্লাহ এটাই তকদির রেখেছিল কাবা সম্পর্কে এই দুই কর্নারে যেহেতু ইব্রাহিম আলী সাহেব বুনিয়াদের এই বৈশিষ্ট্য নেই সুতরাং এখানে স্পর্শ নেই আর চুমা নেই এছাড়া কাবা ঘরের কোন জায়গায় স্পর্শ করা আর চুমা দেওয়া এগুলি সন্ন্যত নয় বরং এগুলি বেদাত <clears throat> মাথামুন্ডন বা চুল ছোট করা দুটোই দুটোর একটি করলেই চলে পুরুষদের ক্ষেত্রে কিন্তু মাথা মুন্ডন করলে বেশি নেকি পাবে কেন এর দুটি কারণ একটি কারণ হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনবার করে মাথা মুন্ডনকারীকে দোয়া দিয়েছে আল্লাহ আল্লাহ মকফিরলিল মোহাল্লিন বা আল্লাহ মারহামিল মোহাল্লাকিন আল্লাহ মাথা মুন্ডনকারীদেরকে তুমি মাফ করো বা মাথা মন্ডনকারীদের উপরে দয়া করো সাহাবারা যখন বললেন অল মোকাসেরিন তো তিনবার বলার পরে বলেছেন ওয়ালিল মোকাসেরিন আল্লাহ যারা চুল ছোট করবে তাদেরকে তুমি মাফ করে দাও বা তাদের উপর রহম করো মুত্তাফাকুন আলী বখারি মুসলিমের হাদিস একটি কারণ তাহলে তিনবার যেখানে দোয়া দিয়েছেন মাথা মুন্ডনকারীকে সুতরাং মাথা মুন্ডন করা হজে হোক অথবা হোক এটা হচ্ছে আফজাল বা উত্তম আরেকটি কারণ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল কোরআনে কেরিমে এই বিষয় এই দুটি বিষয় উল্লেখ করেছেন হক হারাম ইনশাআল্লাহ ওয়া তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে মক্কা বিজয়ের আগে আয়াত নাজল হচ্ছে শীঘ্রই তোমরা অচিরেই তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদ আর কাবা কাফেরদের দখলে থাকবে না আর যখন সেখানে প্রবেশ করবে তোমরা হজ করবে ওমরা করবে মোহাল্লেকিন আর তোমাদের কেউ মাথা মুন্ডন করবে আবার কেউ মাথার চুল ছোট করবে আর তোমরা কোনো ভয় তোমাদের থাকবে না ভয় করবে না কাউকে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে মক্কা বিজয় হয়ে যাবে এখানে আল্লাহাক মাথা মুন্ডনকারীদের কথা আগে উল্লেখ করেছেন কোরআন কারিমের সুতরাং সেটি হচ্ছে উত্তম একটি বিষয় শুধু বাকি আছে আর আমাদের সময় হয়ে গেছে সেটা হচ্ছে ওমরা শেষ করার পরে বিদায় তফ কি করতে হবে না হবে না হ্যাঁ হবে না মানে যে নাই হ্যাঁ করলে উত্তম বলতে পারেন কিন্তু করা অজেব বা ফরজ অজেব নয় পক্ষান্তরে হজের ক্ষেত্রে বেদাই তফ করা ওয়াজিব একমাত্র কার জন্য অজেব নয় ঋতুবতী মহিলা বা যদি নেফাস বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে তাহলে বাইতুল্লাহ তো অফ করতে পারবে না আর অপেক্ষা করা সম্ভব নয় নবী সাজা বলেছেন সাফিয়ার যখন মাসিক ঋতু চলে এসে ফালাই যান যখন তওয়াফে এফাজা হয়ে গেছে ফরজ তো অফ হয়ে গেছে তাহলে আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই হজের ক্ষেত্রে ওয়াজিব পক্ষান্তর ওমরার ক্ষেত্রে যেহেতু নবী করিম সাল্লাম বা সাহাবাই কেরাম করেননি কিন্তু একটি হাদিস আমভাবে রয়েছে যে তোমাদের শেষ সাক্ষাৎ যেন বাইতুল্লাহর সাথে হয় এই জন্য কেউ যদি সময় পায় আর যদি করি তো ইনশাল্লাহ নেকি হবে আর উত্তম কাজ করলো বিদায় তো আপ যদি করে আর না করে তো কোনো দোষ নেই <clears throat> খুব বেশি তো সন্ন্যদ বা মুস্তাহ বলা যেতে পারে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে হাদিস বর্ণিত রয়েছে ওমের আফির আহদেহ বিল বেইত মানুষকে আদেশ করা হয়েছে নবী সাল আদেশ করেছেন যে শেষ সাক্ষাৎ যেন বাইতুল্লাহর সাথে হয় ইল্লা আন্না হুফে ফানিল হাই তবে ঋতুবতী মহিলার জন্য এটা হালকা করে দেওয়া হয়েছে তার জন্য লাগবে না এমনকি হজেও করতে হবে না বোখারি মুসলিমের হাদিস ইমাম আব্দুল রহমতুল্লাহ আলী বলছেন মান আরাদা সাফারা এলা আহলি আও গাই কেউ যদি মক্কা থেকে সফর করতে চায় যে হজ জুমরা হয়ে গেছে আমি এখন চলে যাবো এখান থেকে নিজ পরিবারের কাছে মানে নিজ দেশে অথবা এই প্রবাসী জীবনে এখানে আপনি দাম্মাম আসতে চান অন্য জায়গায় কোথাও চলে যেতে চান মক্কার বাইরে শরিয়া আল্লাহুল বেদা তাহলে তফে বেদা তার জন্য শরীয়ত সম্মত শরীয়ত সম্মত কিন্তু উমরার জন্য ফরজ বা ওয়াজেব নয় উঠ চড়াবার জন্য ওয়ালাম ইউ মারু বে তফিল কিন্তু তাদেরকে বলা হয়নি যে তোমরা বিদায় অফ করো সাহাবাইকরমদেরকে বলা হয়নি সুতরাং যদি কারো কাছে সময় থাকে এবং এই নেকি করতে চান যে একটা আমি বিদায় তফ করে নেব তো ভালো কথা ওমরার ক্ষেত্রে আশা করি ওমরা সম্পর্কে আলোচনা মোটামুটি হয়ে গেছে ওমরাই যেসব ভুল ত্রুটি আছে সেগুলি বাকি থাকলো ইনশাআল্লাহ কখনো সময় হলে আবার ওমরার ভুল ত্রুটি গুলি আলোচনা করা হবে যদি কোনো কিছু ছুটে গিয়ে থাকে তাহলে আপনার স্মরণ করাবেন কারণ ছুটে যেতে পারে তাহলে সেগুলি জিনিস আল্লাহ তালা আমি আলোচনা করে দেবো আল্লাহ পাক যেন আমাদেরকে বারবার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বারবার উমরা করার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক বারবার বেতুল্লার হজ করার জন্য তৌফিক আল্লাহ পাক দান করেন সুযোগ যেন দান করেন আল্লাহ পাক আমরা যা করেছি যা করব আল্লাহ পাক যেন তা কবুল করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহবি আজমাই হ্যাঁ অমরা মানে অনেকগুলি ভুলের মধ্যে একটি ভুল হচ্ছে যে সাতটি চক্কর বাইতুল্লাহ তফের সাত চক্করের সাত রকম দোয়া এ প্রথম চক্করের দোয়া দ্বিতীয় চক্করের দোয়া এগুলি সবগুলি বানাওয়াট বিধাত হ্যাঁ কোনো দোয়া নেই এই ক্ষেত্রে একমাত্র রুকনে আমানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত এক কণা থেকে আর কণা পর্যন্ত হ্যাঁ এই এখানে নবী করিম সাল্লাহ থেকে একটি বিশেষ দোয়া কোরআনী দোয়া প্রমাণিত রয়েছে তা হচ্ছে রব্বানা হাতে নাফিদ হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আজাবান্নার সাফা মারওয়ার সাফার প্রথম চক্করে দ্বিতীয় চক্করে সাত চক্করে সাত দোয়া সবগুলি একেবারে বানাওয়াট মন গড়া কোন হাদিসে নেই সহি জয়ীফ কোন হাদিসের দোয়া নাই এগুলি কখনো ভাববেন না যেগুলো হচ্ছে জৈব দুর্বল হাদিসা আছে না এগুলি হচ্ছে মোল্লাদের বানানো মোল্লাদের বেদাতি মোল্লাদের বানানো দোয়া তাদের খেয়াল খুশি যে একটা করে দোয়া গদ বানা দোয়া শিখিয়ে দিই আল্লাহ আরাম আরামাকা অল বাইতো বাইতোকা ওয়ানা আব্দোকা এসব বিদাতি কথাবার্তা যদি অর্থ ঠিক কিন্তু এগুলি বলা ঠিক না আপনি নিজের খেয়াল খুশি নিজের ভাষায় দোয়া করেন কথা বলা যায় তো নিজের ভাষায় দোয়া করা যাবে না নিজের ভাষায় দোয়া করেন আন্তরিকতা থাকবে এবং নিজে বুঝে দোয়া করবেন আমি কি চাইলাম আল্লাহ ফাকরবের কাছে একটা জিনিস আর বাকি আছে সেটা হচ্ছে সাফাই যখন উঠবেন আর মারোয় যখন উঠবেন তখন সেখানে প্রথম সাফাই যখন উঠবেন আয়াতের অংশটা বা অথবা পুরো আয়াতটা দুটি মত আমাদের আছে ইন্না সাফা আলমার ওয়াতমিন ইল্লাহ এতটাই পড়ে নেওয়া যথেষ্ট কোন কোন অলমারা বলেছেন পুরো আয়াতটা পড়ে ইন্না সাফা আলমার ওয়াতমিন ইল্লাহ ফামান হাজ্জাল বেত আবে তামারা ফালা জুনাহ আলী আইয়া তাওয়াফা বেহমা অমান্তা তাওয়া খেরান ফাইন আল্লাহ শাহুন আলিম পড়ে নেবেন আর তারপরে সেখানে কালেমা তৌহিদ তিনবার কাদির তারপরে আর একটি দু আছে তৌহিদে আর এই কালেমা তৌহিদ যে তিনবার পড়ছেন আর এই দোয়াটি পড়ছেন এর মাজওয়া দোয়ার সহিস একবার সূক্ষ্ম তরিকাটা সেখানে এর মাঝখানে আপনি নিজের জন্য দোয়া করতে থাকবেন মানে সবগুলি পড়ে শেষ করলেন তারপরে দোয়া না এই কালমা তহির একবার করে পড়েন আল্লাহর কাছে দোয়া করেন আর একবার পড়েন মাঝখানে কালমা তহির আর কিছু দোয়া করেন আর একবার পড়েন এটা হচ্ছে ওই হাদিসের ওপর সূক্ষ্ম আমল এইরকমই মারওয়ায় যখন পৌঁছিবেন তখন ওখানে গিয়ে কালমা তহিদ তিনবার পড়বেন আর যে দোয়াটি বললাম সেটাও তিনবার পড়বেন আর ওর মাঝখানে দোয়া করবেন আপনার জন্য নিজের ভাষায় হাত উঠিয়ে দোয়া করেন বিনা হাত উঠিয়ে দোয়া এখানে হাত উঠিয়ে দোয়া করাও প্রমাণিত সুতরাং কোনো অসুবিধা নেই কিবলা মুখী হবেন দিয়ে দোয়া করবেন কিবলা মুখী হয়ে নবী হাত উঠিয়েছেন আর ওটাকে অনেকে বুঝে যে হাত উঠে ইশারা করেছেন যার ফলে শ্রেণী বিদ্যার্থীরা করে কি কাবার দিকে মুখ করে তাহলে সাফার উপরে উঠে বা মারোয়ার উপরে উঠে তারপরে করে না এটা বিদাত এটা বিদাত এটা করবে না বরং হাত উঠিয়ে আল্লাহ ফাকরবুল আলমের কাছে দোয়া করবে এছাড়া আর কি বাকি বলেন হ্যাঁ মারোয়াতে পড়তে হবে না মারোয়াতে পড়তে হবে না হ্যাঁ যখন যখনই উঠবেন তখন কাবার দিয়ে মুখ উঠার সময় যখন উঠছেন তখনই পড়ে নেবেন না সফল আর দোয়া করবেন তখন কাবার দিয়ে মুখ হ্যাঁ হ্যাঁ সময় দোয়াও করতে পারেন কোরআন তেলাওয়াত নবী সাল্লাল্লাহু করছেন ওপর আর সুরায় তুর অতুর ও কিতাবি মাস্তুর সুরায় তুর পড়ছেন হাদিস রয়েছে হ্যাঁ যদি ধরেন তিন চক্কর চার চক্কর করেছেন তারপরে নামাজের ফরজ নামাজের সময় হয়ে গেছে তাহলে আর তফ করা যায় নয় তখন গোনা হবে আপনি ফরজ নামাজ বাদ দিয়ে আপনি তফ করতে আছেন বরং তখন নামাজ পড়ে নেন আর ওই তিন তিন বা চার চক্কর যা করেছেন সেটাকে হিসাব রাখেন যেখানে থেমেছিলেন সেখান থেকে আবার শুরু করে দেন <coughs> বাকিটা কমপ্লিট করে নেন হ্যাঁ হ্যাঁ একটা জিনিস মাসা যখন সাফা মারোয়ার সাই করবেন সাফা থেকে কিছুটা নামার পরে দেখবেন দুটো সবুজ বাতি আছে এক সবুজ বাতি থেকে আর এক সবুজ বাতি পর্যন্ত এই জায়গাটি সবচাইতে নিচু ছিল আর সেখানে হাজার সালাম ইসমাইলের মা ইব্রাহিম আলী সালামের বিবি দৌড় দিয়েছিলেন যখন ছেলেকে দেখতে পাচ্ছিলেন না এখন তো সবগুলি সমতল হয়ে গেছে বুঝা কিছু বোঝার নেই আর এর কন্ডিশন মাসা আল্লাহ তো সেখানে একটু দৌড় দিয়েছিলেন তিনি ওয়াতারাকনা আলাইহে ফিল আখেরিন আল্লাহ কোরআন কেরিমে সাফাতে বলেছেন যে এটা অন্যান্য পর্যন্ত যত আসবে সবার মধ্যে এই তরিকাকে আমি অব্যাহত রাখবো এই তরিকা রেখেছেন পছন্দ করেছেন কোরবানির বিধান তারপরে এই বিধান তো সাফা মারোয়া সাফা থেকে মারোয়া দৌড় দিয়েছিলেন তিনি বা হেঁটেছিলেন এক পাহাড় থেকে উঠে আবার ওই পাহাড়ে উঠছেন ছেলেকে দেখছেন এদিকে পানীয় খুঁজছেন আল্লাহ এই জিনিসগুলিকে রেখেছেন কেমত পর্যন্ত এবাদত স্বরূপ আর সেই জায়গাটিতে দৌড় দিতেন হাজার বা আলী হাসালাম তো সেই জন্য সেখানে দৌড় দিতে হবে দুই সবুজ বাতির মাঝখানে দৌড় দেবে শুধু পুরুষরা মহিলারা দৌড় দেবে না তালবিয়া পড়বে পুরুষরা উচ্চ স্বরে চিৎকার করে মহিলারা আস্তে আস্তে চিৎকার করে নয় চিৎকার করে তারা তালবিয়া পাঠ করবে না কিন্তু তালবিয়া পাঠ করবে বেশি বেশি তালবিয়া পাঠ করা সুন্নত আর এই ক্ষেত্রে তালবিয়ার ক্ষেত্রে দুটি বিদাতের কথা শুনে রাখেন একটি বিদাত হচ্ছে সম্মিলিত তালবিয়া আজকাল ব্যাপক হারে একজন পড়ছে আর তার সাথে সবাই শুরু করে এক আওয়াজে লাব্বাইক আল্লাহ লাব্বাইক এটা একটা বিদাত যেটা জায়জ নাই করল বিদাত দলালা নিজের নিজের তলবিয়া পাঠ করবেন পাঠ করবেন দ্বিতীয়টা বিদাত নাই তবে ভুল সেটা হচ্ছে যদি ওদেরকে বলেন যে ভাই একসাথে এরকম এক আওয়াজে পড়িয়েন না এটা ঠিক নয় তো চুপ হয়ে যাবে অলসতা অবহেলা গাফিলতি লজ্জা যে কি জানি পড়তে গিয়ে ভুল হয়ে যায় কারণ একা একা পড়লে তো মানুষ বুঝে নেবে যে কি পড়ছি না পড়ছি ধরা খেয়ে যাবো সেজন্য আর পড়বেই না এটাও একটা ভুল বুঝতে পেরেছেন আর হুড়ের মধ্যে কি বললাম না বললাম কি কার শুনে তখন ঠিক তখন ঠিকই বলছে চিৎকার করে এ হচ্ছে মূর্খদের হজমরা করা তো এই সম্মিলিত জিকির সম্মিলিত দুরুদ পড়া সম্মিলিত তালবিয়া পড়া সবগুলি বিধাত রাখেন আমাদের সম্মিলিত যে ওয়াজ মহফিলের দুরুদ পাবনার দুরুদ পাবনার দুরুদ আমি বলি মাঝে মাঝে কারণ মেহরুল্লাহ মুন্সির বাড়ি ইংরেজ আমলে পাবনাই ছিল ও আবিষ্কার করেছিল আল্লাহ সাল্লাহ সঈদানা মৌলানা মোহাম্মদ তো এটা হচ্ছে পাবনার দুরুদ আর এই আপনার সম্মিলিত জিকির মহাব্বতের সাথে একটু জিকির করেন লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ ইত্যাদি বিভিন্ন জিকির সবগুলি বিদাত আর এই সম্মিলিত তালবিয়া আল্লাহ পড়া এটিও বিদাত আর কিছু থাকলে বলেন তাহলে শেষ তফের সময় যখন তফ করবে বললাম তো যে দোয়া করতে পারেন সুরা পড়তে পারেন যা ইচ্ছা তাই করেন জিকির আজকার করেন জি আল্লাহকে ডাকেন সব করতে পারেন একটা জিনিস আর আছে দুই রাকাত যে তফের পরে নামাজ পড়বেন তার প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরায় কাফেরুন আর দ্বিতীয় রাকাতে সুরা এখলা সুরায় ফাতেহার পরে নবী করিম সাল্লা এইভাবে পড়েছেন এটাই শুননাথ জি সন্ন্যত ফরজ নাই জি আজকাল আর ইয়ে নেই ওই দাগটা নেই সবুজ বাতি আছে কিন্তু দাগ উঠিয়ে দিয়েছে দাগটা তো মানুষ হড়াহড়ি করছিল আলহামদুলিল্লাহ দাগ উঠে গেছে ওই যে পায়ের তলায় দাগ ছিল না লাইন ছিল ওটা উঠে গেছে হ্যাঁ, হ্যাঁ ভালো হয়েছে আনুমানিক আপনি ওখান থেকে শুরু করলে হবে হ্যাঁ কি বললেন ওটাতে এগিয়ে যাবেন না কিন্তু একটু আগে শুরু করে দিলে কোনো অসুবিধা নেই ওটা পার করে যাবেন না হ্যাঁ মহিলারা ক্যাপ পরে কারণ ওরা মনে করে আর একটা কথা আর একটা ভুল ধারণা যে কাপড়কে চেহারাতে ছোঁয়ানো যাবে না ওই জন্য ক্যাপ লম্বা পরে আমাদের মাথলের মতো মাথল বুঝেন চাষিরা ব্যবহার করে চাষের জমিতে মাথলের মতো করে এইভাবে এইভাবে রাখবেন না এটা বাড়াবাড়ি এগুলো হচ্ছে গোলু অতিরঞ্জন বাড়াবাড়ি নিষেধ করেন নবী করিম সাল্লাম এই ক্ষেত্রে ক্যাপেরও দরকার না আর চেহারা ছোঁয়া যাবে না এটাও কথা নাই চেহারা ছোঁয়ান অসুবিধা নেই কিন্তু যাতে করে ওই ফাটো ললা ওই নেকাবটা বাঁধা না থাকে ব্যাস হ্যাঁ অসুবিধা নাই কিন্তু সাথে সাথে কাছাকাছি সময় করে না ভালো বেশি গ্যাপ না দিই কারণ দুটো এবাদত এক অপরের সাথে জড়িত এই জন্য ঘন্টা দু ঘন্টা পার হয়ে গেল এরকম না করে ধরেন পাঁচ মিনিট দশ মিনিট রেস্ট করেন অথবা পানি খেয়ে জমজম খেলেন অসুবিধা নেই নামাজের টাইম হলো নামাজ পড়ে ইত্যাদি করে নয় ভালো শেষ তবে গ্যাপ দিলে কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ গ্যাপ দিলেও হয়ে যাবে এমন নয় যে দু ঘন্টা তিন ঘন্টা গ্যাপ দিয়ে দিয়েছে চার ঘন্টা গ্যাপ দিয়ে দিয়েছে সেই জন্য আবার তাকে তো করতে হবে না এমন কোনো শরীয়তে বিধান নেই